নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ অপ্রতিরোধ গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস ক্রমশ দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল করোনা ভাইরাসের হতাহতের পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার বেলা এগারোটা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ পাঁচচল্লিশ হাজার আটশো পাঁচজন মারা গেছেন দশ হাজার ছিচল্লিশ জন আর সুস্থ হয়ে উঠেছে আটাশি হাজার চারশো একচল্লিশ জন বাংলাদেশে আক্রান্তের সংখ্যা আঠারো জন এবং মৃত্যুবরণ করেছেন একজন করোনা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ছে নানান গুজব ও ভুল ধারণা এছাড়াও রয়েছে মেইন স্ট্রিম মিডিয়ার বাড়াবাড়ি অসচেতন মুসলিম ভাইয়েরা অনেকে এসব অপপ্রচারে বিভ্রান্ত হচ্ছেন তাই আমরা করোনা সম্পর্কে ইসলামী শরিয়া কেমন আকিদা পোষণ করার নির্দেশ দেয় তা নিয়ে সংক্ষেপে আলোচনা করার প্রয়াস পাব অমা তৌফিক ইল্লা বিল্লাহ করোনা নিয়ে আমাদের আকিদা করোনা সম্পর্কে আমাদের আকিদা হলো এটি আল্লাহর হুকুম এসেছে আল্লাহ তালা বলেন মা আসাবাম ইয়াহদি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি ইমান রাখে তিনি তার অন্তরকে হৃদায়ত দান করেন আমরা আরও বিশ্বাস করি করোনার মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের পরীক্ষা করছেন আল্লাহ রাবুল্লা আলমিন দেখতে চান আমরা সবর করি কি না আল্লাহ তালা বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি ফল ফসলের বিনষ্টের মাধ্যমে আর তুমি সবরকারীদের সুসংবাদ দাও আমরা আরও বিশ্বাস করি আমাদের কৃতকর্মের কারণেই আমাদের উপর মুসিবত আসে আল্লাহ রাবুল্লা আলমিন দুনিয়াতে আমাদের নাফরমানির কিছু শাস্তি দিয়ে দেন যাতে আমরা তাওবা করার সুযোগ পাই এবং আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ তালা বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون জলে ও স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে আল্লাহ তালা তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান যাতে তারা নাফরমানি থেকে ফিরে আসে আমরা আরও বিশ্বাস করি পৃথিবীতে যত বিপর্যয় আসে এবং আমাদের জীবনের উপর যত মুসিবত আসে তাল্লার নির্ধারিত তাকদিরের অধীনেই হয় মা আসাবা মিন মুসাইবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আল্লাহ ইয়াসির পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপর যে বিপদ আসে আমি পৃথিবী সৃষ্টি করার আগেই তা লিখিত আছে নিশ্চয় এটি আল্লাহর জন্য সহজ আমাদের আকিদা হলো করোনা নিজ শক্তিতে সংক্রমিত হতে পারে না আল্লাহর নির্দেশ ও তার নির্ধারিত তাকদিরের অধীনেই করোনা সংক্রমিত হয় আল্লাহর নির্দেশ না হলে কিংবা তাকদিরে না থাকলে তা সংক্রমিত হবে না সাহি বুখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন লা আদওয়া ওয়ালা তুয়ারাহ আল্লাহর নির্দেশ ছাড়া রোগ সংক্রমিত হয় না আর কুলক্ষণ বলে কিছু নেই আমরা আরও বিশ্বাস করি শুধু করোনা কেন পৃথিবীর সকল শক্তি মিলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না কেবল ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ রাবুল আলমিন আমার জন্য তাকদিরে লিখে রেখেছেন তাই আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি আল্লাহ তালা বলেন কল্যাণ মা ওয়া আপনি বলুন আমাদের শুধু তাই আক্রান্ত করবে যা আমাদের জন্য আল্লাহ লিখে রেখেছেন তিনি আমাদের রব আল্লাহর উপরই মুমিনের ভরসা করা উচিত সুনানি তিরমিজিতে বর্ণিত একটি সাহি হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম মুআজ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 মাঝেই আল্লাহ আমাদের জন্য কল্যাণ রেখেছেন যদিও বাহ্যিকভাবে তা আমাদের জন্য ক্ষতিকর মনে হয় আল্লাহ তালা বলেন ও আসা আন্তাকু সাই আউ ওহু আখাইরুল্লাকুম ও আসা আন্তুহিব্বু সাই আউ ওহু আশারুল্লাকুম ওয়াল্লাহুয়া আলামু ও আং থুমলা আলামুন তোমাদের কাছে হয়তো কোনো একটি জিনিস পছন্দনীয় নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো বা কোনো একটি জিনিস তোমাদের কাছে পছন্দনীয় অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ তালাই জানেন তোমরা জানো না সাহি মুসলিম এসেছে রাসুল সাল আলী হাসাল্লাম ইরশাদ করেন আজাবান লি ইন আমরাহু কুল্লাহু মুমিনের অবস্থা বড়ই বিস্ময়কর সবকিছুই তার জন্য কল্যাণজনক মুমিন ছাড়া এই কল্যাণ আর কেউ লাভ করতে পারে না মুমিনের জীবনে যদি সুখ আসে সে আল্লাহর শকর আদায় করে আর শকর তার জন্য কল্যাণ ডেকে আনে যদি তার জীবনে দুঃখ আসে সে সবর করে আর সবরও তার জন্য কল্যাণ ডেকে আনে আমরা আরও বিশ্বাস করি করোনার মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন সাহি বোখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন মা মিম মুসাইবাতিন তোসাইবুল মুসলিমা ইল্লা কফার আল্লাহ বিহা আন হাত্তা শৌকাতি কুহা মুমিনের জীবনে যত বিপদ আসে প্রতিটি বিপদের বিনিময়ে আল্লাহ তালা তার গুনামাফ করেন এমনকি কাটা ফুটলেও আমরা বিশ্বাস করি করোনা আল্লাহর প্রেরিত একটি আজাব তবে আল্লাহ রাবুল্লা আলমিন এটি মুমিনদের জন্য রহমত বানিয়েছেন কারণ এর মাধ্যমে তাদের গুনাহ মাফ হবে মর্যাদা বুলন্দ হবে এবং তাওবা নসিব হবে সাহি বোখারিতে এসেছে একবার আয়সারদি আল্লাহ আনহা রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে মহামারীর ব্যাপারে প্রশ্ন করেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম উত্তর দেন আন্নাহু আজাবুন ইয়াবা আসুহুল্লাহ আলা মাইয়াশা ও আন্নাল্লাহ জা আলাহু রাহমাতাল্লিল মুমিনিন মহামারী হলো আজাব এটি আল্লাহ যার কাছে ইচ্ছা পাঠান আর আল্লাহ রাবুল্লাহ আলমিন এটিকে মুমিনদের জন্য রাহমত বানিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বিশুদ্ধ ইমান ও আকিদের উপর অটল রাখুন আমিন ইয়া রব্বাল আলমিন